মগ্ন থাকুন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি তিনি উদয়াচল ও অস্তাচলের মালিক লা ইলাহা ইল্লা হুয়া তিনি ভিন্ন কেউই ইবাদতের যোগ্য নয় ফাত্তাখিযহু ওয়াকিলা অতএব তাকেই নিজ কার্যাবলী সোপর্দ করার জন্য নির্ধারিত করে রাখুন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা আর এরা যেসব উক্তি করে তাতে ধৈর্য ধারণ করুন ওয়াহজুরহুম হাজরং জামিলা এবং সুবিহিতভাবে তাদের থেকে পৃথক থাকুন ওয়া জারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিল নামাতি আর আমাকেও সেই সুখ সম্পদে আমাকে ও সেই সুখ সম্পদে নিমগ্ন ও অবিশ্বাসীদেরকে ছেড়ে দিন ও ওমাহিলহুম কলিলা আর তাদেরকে আরো কিছুদিন অবকাশ দিন ইন্না লাদাইনা নিশ্চয় আমার নিকট রয়েছে আঙ্কালান বেরিসমূহ ও জাহিমান ও দোজক এবং গলায় আটকানোর মতো খাদ্য ও আদাবান আলিমা ও যন্ত্রণাদায়ক শাস্তি যেদিন জমিন ও পর্বতমালা কম্পিত হতে থাকবে আর পর্বত সমূহ উড়ন্ত ধুলি বালুকায় পরিণত হবে নিঃসন্দেহে আমি তোমাদের নিকট এমন একজন রাসুল পাঠিয়েছি শাহিদান আলাইকুম যিনি তোমাদের সম্বন্ধে সাক্ষ্য দিবেন কামা আরুসালনা ইলা ফিরে আউনা রসুলা যেমন আমি ফিরে আউনের নিকট একজন রাসুল প্রেরণ করেছিলাম ফেরাউন সেই রাসুলের কথা অমান্য করলো অতঃপর আমি তাকে কঠোরভাবে পাকড়াও করলাম অতএব ওই দিন হতে কিরূপে রক্ষা পাবে ইন কাফারতুম যদি তোমরা কুফরি করো যেদিন বালক বালক দিগকে বৃদ্ধ করে দিবে ফাতুরা যেদিন আসমান ফেটে যাবে কানা নিঃসন্দেহে তার প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে এটা একটি উপদেশ অতএব যার ইচ্ছা হয় ইত্তাফাদা ইলা রব্বিহি সাবিলা সিও প্রতিপালকের পথ অবলম্বন করুক ইন্না রব্বাকা ইয়ালামু আপনার প্রতিপালক অবগত আছেন আন্নাকা তাকুমু যে আপনি দণ্ডায়মান থাকেন আদনা মিন সুলুসিল লাইলি রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ ওয়ানিসফাহু এবং কখনো অর্ধেক রাত্রি ওয়া ফুলুসাহু আবার কখনো রাত্রের এক তৃতীয়াংশ ও ত মিনাল্লাযিনা মিনাল্লাদিনা মা আকা ও আপনার সঙ্গীগণের মধ্যে কতিপয় লোক নাহার আর রাত্রি ও দিবসের পূর্ণ পরিমাণ আল্লাহই করতে পারেন আলিমা তিনি জানেন আল্লাহ তুহসুহু আপনারা তা নিয়ন্ত্রণ করতে পারেন না ফাতাবা আলাইকুম তিনি আপনাদের অবস্থার উপর অনুগ্রহ করেছেন ফাকর ও মা তাইয়াসসারা কুরআন সুতরাং তাহাজ্জুদে যে পরিমাণ কুরআন সহজে পড়া যায় পাঠ করবেন আলিমা তিনি অবগত আছেন আন্না সায়াকুনু মিনকুম তোমাদের মধ্যে কত পীড়িত হবে ফিল আরদি আর কতক দেশ বিদেশে ভ্রমণ করবে ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি জীবিকা অন্বেষণের জন্য আর কতক আল্লাহর পথে জেহাদ করবে ফাকরা ও মা তাইয়াসসার মিনহু সুতরাং যে পরিমাণ কুরআন সহজে পড়া যায় পাঠ করো ও আকিমুসলাতা আর নামাজের পাবন্দি করো ও আতুজ জাকাতা এবং জাকাত প্রদান করো ও আকরিদুল্লাহ করদন হাসানা এবং আল্লাহকে উত্তম রূপে কর্জ দিতে থাকো ওমা তুকদ্দিমুলি আংফুসিকুম আর নিজেদের জন্য পূর্বে প্রেরণ করবে মিন খয়রে নেক আমল ইংদম ল আল্লাহর সমীপে পৌঁছে প্রাপ্ত হবে হুয়া খয়রু আগম হুয়া খয়রু আজম আজরা আর প্রতিফল ততপেক্ষা উত্তম এবং প্রতিদান হিসাবে শ্রেষ্ঠতম ওয়াস্তাগফিরুল্লাহ আর আল্লাহর নিকট গুনাহ মোচনের প্রার্থনা করুন ইন্নাল্লাহ গফুর রহিম নিঃসন্দেহে আল্লাহ তালা বড় ক্ষমাশীল পরম দয়ালু